রাম্বল ট্রাম্বল পাহাড় এটা একটা রবিবারের সকাল দূর দেশে দুটো বাচ্চা থাকত ম্যাক্স আর টেমি বাচ্চা দুটো ঘরের সামনের দোলনায় দুলছিল ওরা দুজন ওদের প্রিয় আন্টি মেরির অপেক্ষা করছিল ওরা প্রায় এক মাস আগেই একসাথে ঘুরতে যাবে ঠিক করেছিল আর আজ সেই দিন অবশেষে এসে গেল ওরা দুজনে খেলায় এত মত্ত ছিল যে জোরে হর্ন বাজতেই ওরা চমকে উঠল এ হলো সেই আন্টি মেরি তার আকর্ষক হলুদ গাড়িতে আন্টি মেরি আন্টি মেরি বাচ্চারা আনন্দে চেঁচিয়ে ওঠে আমরা কি এবার পিকনিকে যেতে পারি হ্যাঁ চলো পিকনিকে যাই বাচ্চারা ইয়ুপি আমাদের খুব মজা হবে বাচ্চারা খুশিতে নেচে উঠল কিন্তু আমরা কোথায় যাচ্ছি তোমরা জানো আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন আমি রাম্বেল টাম্বেল পাহাড়ে পিকনিকে যেতাম রাম্বিল টাম্বেল পাহাড় এটা কোথায় রাম্বেল টাম্বেল পাহাড়ে বা বলে কেন এটা কি ম্যাক্সের পেটের মতো গুড়গুড় করে নাকি আরে না চলো এ বিষয়ে জানা যাক ম্যাক্স আর টেমি খুব খুশিতে আন্টি মেরির গাড়িতে করে রাম্বল ট্রাম্বল পাহাড়ের দিকে যাত্রা শুরু করলো ওরা খুব তাড়াতাড়ি পাহাড়ের পাদদেশে পৌঁছে গেল আর সবুজ গাছে ভরা রাস্তা দিয়ে ওরা পাহাড়ের ওপর উঠতে লাগলো চারিদিকে সবুজ ঝোপঝাড় ছিল আন্টি মেরি নিজের কাজে চলে গেল এই দেখো বাচ্চারা আমাদের জিনিসপত্র রাখার জন্য একটা ভালো জায়গা এখানে তো একটা বেঞ্চও আছে বাবা আরে না আমরা তো পিকনিকে পুতুলগুলো আনতে ভুলেই গেছি বাচ্চারা তোমরা এসব চিন্তা করো না এই দেখো যেই জাদুর ব্যাগ ওরা দেখল ওরা সেটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করল আন্টি মেরি ব্যাগটা খুলে বাচ্চাদের স্যান্ডউইচ দিল শুধু এটাই নয় তোমাদের জন্য আমার কাছে আরো কিছু আছে দুটো বাচ্চা উৎসুক হয়ে দেখলো কারণ আন্টি মেরি ব্যাগ থেকে একটা বিশাল ডার্ক চকো কেক বের করলো এটা তো আমার দেখা সবচেয়ে বড় চকো কেক আন্টি মেরি খুব খুশি ছিল কারণ বাচ্চাদের কেক খুব ভালো লেগেছিল খুব ভালো এবার আমাদের সবারই এক কাপ গরম চা দরকার এই বলে ও ব্যাগের ভিতর দেশলাই খুঁজতে লাগলো দেশলাইটা কোথায় গেল আমি নিশ্চিত এটা আমি ব্যাগেই রেখেছিলাম ম্যাক্স আর টেমি সাহায্য করার চেষ্টা করলো আন্টি মেরি চিন্তা করো না আমরা জানি আগুন কিভাবে জ্বালতে হয় আমাদের শুধু কিছু কাঠি চাই বাচ্চারা মাটিতে যেন আটকে গেল ম্যাক্স আর টেমি দুজনে লাঠি দিয়ে মারামারি শুরু করলো ম্যাক্স এমন কাণ্ড করলো যে টেমি ঘায়ল হয়ে গেল হঠাৎ ঝোপটা নড়ে উঠল টেমি রেগে গিয়ে বলল তখন ওদের পায়ের তলার মাটি যেন সরে গেল টেমি কি গুড়গুড় শুনতে পেলে এটা নিশ্চিত এটা আমার পেটের ভিতর থেকে নয় ম্যাক্স এবার একটু ভয় পেয়ে গেল গুড়গুড় শব্দটা আরো জোরে শোনা যেতে লাগলো ঝোপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর ড্রাগন বেরিয়ে এলো ম্যাক্স আর টেমি আন্টি মেরির হাত খুব জোরে চেপে ধরলো আন্টি মেরি কিন্তু একটু আশ্চর্য হলো না বরং ড্রাগনকে দেখে খুশিই হলো ভয় পেও না ও আমার বন্ধু ড্রাগন ও তোমাদের কোনো ক্ষতি করবে না ড্রাগন জোরে গর্জন করল আর নিজের আগুন দিয়ে মাটিতে পড়ে থাকা কাঠগুলো জেলে দিল তখন আন্টি মেরি আগুনের উপর চায়ের জল বসালো ওদের সাথে চা খাবার সময় ড্রাগন খুব খুশি হলো ম্যাক্স আর টেমি আশ্চর্য হয়ে গেল ওরা বিশ্বাসই করতে পারছিল না যে একটা ড্রাগন এত ভালো বন্ধু হতে পারে চা শেষ হতেই ড্রাগন জোরে ঢেকুর তুল তারপর আন্টি মেরির হাতে কেক দেখে আনন্দে লেজ নাড়তে নাড়তে ধীরে ধীরে কাছে এগিয়ে এলো তুমি কি কেক খেতে চাও ড্রাগনকে সাহস করে ম্যাক্স জিজ্ঞাসা করল ড্রাগনের মুখে তো জল এসে গেল ও টেমির হাত শুঁকতে লাগলো তুমি আমার কি খেও না ভয় পেয়ে টেমি বলল ম্যাক্স কেক দিল ড্রাগন একবারেই সেটা গিলে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল তারপর কিছু চকমকে পাথর নিয়ে ও আবার ফিরে এলো আর বাচ্চাদের দিল <laughs> মনে হচ্ছে তোমাদেরকে ড্রাগনের খুব ভালো লেগেছে নিজেদের নতুন বন্ধুর দেওয়া উপহারের প্রশংসা করতে করতে বাচ্চারা খুশিতে ঘরে ফিরে এলো